সম্মান প্রদর্শনের মানসিকতায় দাঁড়ানো এটা আবাদত করা এটার নামে হলো মহাসভা মোরাকাবা আবার মহাসভা বলা হয় নিজের আত্মসমালোচনা কীভাবে সারাদিন কাটালাম আত্মসমালোচনা মানে কী করলাম আমার ভালো কাজগুলো খারাপ কাজগুলো বিবেচনা করে এটাকেও মহাসভা বলা হয় আমরা যেভাবে মহাসভা মোরাকাবা করতে পারি প্রথম অর্থে হলে এবাদতগুলো করার ক্ষেত্রে এবাদতের আসলে কী এবাদত করতেছে এবাদতের মধ্যে কী কী চলতেছে এবাদতের মধ্যে কী কী কাজ হচ্ছে ওই কাজগুলো খুব গভীরভাবে মনোযোগ দিয়ে করা যেমন নামাজ পড়লে নামাজের মধ্যে আমরা দোয়া পড়ি সানা পড়ি ফাতেহাতুসলাত অর্থাৎ মা ফাতেহুসলাত নামাজের শুরুতে এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ি সানা বা আল্লাহম্মা বাহিদ বাহিনী অবাইনা খতয়া এই সমস্ত দোয়াগুলো যেগুলো পড়ি এই দোয়াগুলো সম্পূর্ণ অর্থসহ বুঝে বুঝে পড়া এবং অর্থগুলোর অর্থগুলো কি অর্থগুলো কি বোঝাচ্ছে এগুলো বুঝে বুঝে পড়া এগুলো বুঝে বুঝে আল্লাহ তালাকে শোনানো যে আমি আল্লাহ তালাকে এই জিনিসটা শোনাচ্ছি আরবি পড়লো আরবির অর্থটা যাতে বুঝি এরকমভাবে সুরায় ফাতে অর্থ সহ <clears throat> অর্থরা মাথায় রেখে রেখে পড়া অর্থরা ভাবতে ভাবতে সুরায় ফাতে পড়া এবং আল্লাহ তালাকে এটা শোনানো যে আমি আল্লাহ তালাকে আল্লাহ তালাকে কী বলতে চাই আল্লাহ তালার সাথে যে সমস্ত কথোপকথন হচ্ছে কথোপকথন কথোপকথনগুলো যেন সঠিকভাবে বুঝতে পারি সেই জিনিসটা সেই জিনিসটা সামনে রাখা সঠিকভাবে কথোপকথনগুলো বুঝে কথোপকথন করলে তখন মনোযোগ খুশু খুঁজে আসবে আর এটা একটা এহসানের এহসানের কাতারে যাওয়ার জন্য সহায়ক হবে এরকম যদি কোরআন তালাওয়াত করি তাহলে যথাসাধ্য কোরআন তাজবিদের সহিত হচ্ছে কি না তারপরে কোরআন তালাওয়াতের মধ্যে কোরআন তালাওয়াত করার নিয়মাবলীগুলো তারপরে অর্থ অর্থগুলো খেয়াল করার চেষ্টা করে এরকমভাবে যদি করে তাহলে মহাসভা আর দ্বিতীয় অর্থ যে নিজের আত্মসমালোচনা এটার জন্য আমরা প্রতিদিন মহাসভা ফাইলতে পূরণ করি আরেকটা বিষয় আছে সেটা হলো যে একাকি কোনো একটা নির্জন সময়ে নিজের যে সময়টাতে বসবো ওই সময়ে থেকে নিয়ে গতকালকের গতকাল গতকালকের এই সময় থেকে নিয়ে আজকের এই সময় পর্যন্ত কী কী কাজ করা হলো কী কী কাজ করলাম কী কী কাজ করলাম না কী কী গোনা করলাম কী কী গোনা হলো কী কী ন্যাক আমল করলাম আমার ন্যাক আমল বেশি হলো না গোনা বেশি হলো গোনাগুলোর জন্য তবা করা এবং সামনে না করার জন্য দৃঢ় প্রতি দৃঢ় প্রতিজ্ঞা করা ন্যাক আমল আরও বৃদ্ধি করার এ সমস্ত পরিকল্পনা করে এবং আল্লাহ তালার কাছে দোয়া করা যেন আল্লাহ তালা আমার মনের আশাগুলো পূরণ করে দেয় আমার সকল ঘাটতিগুলো যেন পূরণ করে দেয় তাহলে এটা খুব সুন্দর হবে বলে আমি আশা করি দ্বিতীয় প্রশ্ন সাইদুল ফরের তর্জমা এবং কোন দোয়াটা সবচেয়ে ভালো লাগে সেটার অনুবাদ এবং সেটা কেন ভালো লাগে সাইদুল ইসলাম আল্লাহ মাংতা রব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন করতে আপনি আমাকে লালন পালন করেন লা ইলাহা ইল্লা আন্তা আপনি ছাড়া কোনো ইলাহ নেই খালাক্তানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আব্দুক আমি তো আপনারই গোলাম আর আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতির উপর অটল আছি সনাতু আমি যখন আমি যত খারাপ কাজ করেছি ওই সমস্ত আমার আমার যত হাতের কামাই হাতের কামাইয়ের যত অনিষ্টতা আছে আমার কৃতকর্মের যত অনিষ্টতা আছে যত খারাপ আছে ওগুলো থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া আমার উপর আপনার অসংখ্য নেয়ামতের স্বীকৃতি জানাচ্ছি ও আবু উবিদাম্বি আমি যে একজন অপরাধী আমি আমার গুণাসমূহ স্বীকৃতি দিচ্ছি ফিরলি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন বা ইল্লা আংতা কেননা আপনি ছাড়া গুণা ক্ষমাকারী গুণা মাফকারী আপনি ছাড়া অপরাধ মাফকারী আর কেউ নেই আর যে বিষয় যে দোয়াটা সবচেয়ে ভালো লাগে এর মধ্যে এমন একটা দোয়া নয় যে দোয়াটা মানে বাদ দেওয়ার মতো তবে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দোয়ার মধ্যে একটা হলো আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন হে চির চিরঞ্জীব চিরস্থায়ী আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি আসলিহ লি শানি কুল্লাহ আপনি আমার অবস্থা সংশোধন করে দেন আমার পরিপূর্ণ অবস্থা আমার পরিপূর্ণ অবস্থাকে আপনি সংশোধন করে দিন ওয়ালা তাকিলনি ইলা নফসি তাই আমার হাতে আমাকে ছেড়ে দিয়েন এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার নিকট ছেড়ে দিয়েন না সর্বদা আপনি আপনার হেফাজতে আপনার নিয়ন্ত্রণে আপনার সুদৃষ্টিতে রহমতি দৃষ্টিতে আপনি আমাকে রাখুন এই দোয়াটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তালার এখানে আল্লাহ তালার কাছে নিজেকে সম্পূর্ণ সময়ের জন্য আল্লাহ তালার হাতে যেন আমাকে রাখে এবং আমার উপর যেন না ছেড়ে দেয় সেজন্য দোয়া করে আর যে বান্দা আল্লাহ তালা হাতে থাকতে পারে তার তো কোনো চিন্তাই নেই সেজন্যই দোয়াটা আমার ভালো লাগে এরপর আরও দোয়া আছে যেমন আল্লাহ মিনী আসলুক আল্লাহ আফিয়া দাফিদ আল্লাহ করে পুরো দোয়াটাও অনেক ভালো লাগে এরপরের দোয়াটাও আল্লাহ আলিমুল গাইব শাহাদা সবগুলো দোয়াই খুব ভালো লাগে কিন্তু এখানে একটা উল্লেখ করার কথা বলে সেজন্য একটা উল্লেখ করলাম তৃতীয় প্রশ্ন আল্লাহর নাম কি নিরানব্বইটির মধ্যে সীমাবদ্ধ কিনা এবং দলিল সহ সেটা বর্ণনা করো আর দশটি আসমান সিবাত নিজের কাছে যেগুলো ভালো লাগে তাকে দশটি আসমান সিবাত বর্ণনা করো উত্তর হলো আল্লাহ তাল্লাহার নাম নিরানব্বইটির মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ তাল্লাহার নাম কত সংখ্যা কতগুলো কত সংখ্যায় আছে সেগুলো আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না দলিল হিসেবে মোসাদ আহমদে আবদুল্লাবিল মাসুদ রাজুল্লাহ থেকে রসুল সাল্লাহ সাল্লামের একটি দোয়া বর্ণিত দোয়াটি হলো যে হে আল্লাহ আমি আপনার ওই সকল নাম ধরে ডাকতেছি যেগুলো আপনি নিজের জন্য নিচে নাম রেখেছেন অথবা আপনি কাউকে এই পৃথিবীর কাউকে আপনার কোনো সৃষ্টিকে আপনি যে নামগুলো শিখিয়ে দিয়েছেন অথবা ওই সকল নাম যেগুলো আপনি নিজে কোরআনে আপনার কোরআনে অবতীর্ণ করেছেন ওইয়ের মাধ্যমে অথবা ওই সকল নাম যে সকল নামগুলো আপনি আপনার এলমে গ্যাবের মধ্যে রেখে দিয়েছেন ও সকল সকল ধরনের নাম ধরে আমি আপনার প্রার্থনা করতে যেখানে বোঝা যাচ্ছে যে দুনিয়াতে কিছু নাম আল্লাহ তালা বান্দাদেরকে জানিয়েছেন আবার কিছু নাম এরকম সেগুলো জানা নাই তো এখানে হাদিসের মধ্যে বর্ণিত নিরানব্বইটি নাম আছে নিরানব্বইটি নাম এর ব্যাপারে ফজিলত আছে নিরানব্বইয়ের ব্যাপারে ফজিলত আছে তবে এই হাদিস দ্বারা বা এই সকল হাদিসগুলো দ্বারা এটা বোঝা যায় না যে এখানে শুধু আল্লাহর নাম নিরানব্বইটাই সীমাবদ্ধ বরং আল্লাহ তালার নাম অসংখ্য অগণিত তার মধ্যে নিরানব্বইটা নাম যদি কেউ মুখস্থ করে তাহলে সে জান্নাতে যেতে পারবে তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এই আল্লাহ তালার দশটি শিবতী নাম এর মধ্যে মানে যেগুলো আমার কাছে ভালো লাগে এর দশটির মধ্যে আল্লাহ সবগুলো নামে তো আল্লাহ তালার ভালো লাগে কোন নামটা মানে বাদ দিয়ে কোন নামটা ধরবো এরকম কোনো ইয়ে নেই তো দশটা উল্লেখ করতে হলে সের মধ্যে ওনার রহমান খুব দয়াবান আর রহিম দয়ালু তারপরে আল জব্বার অর্থাৎ সমুন্নত দুর্নিবার অর্থ আসে তারপরে আল কাহার প্রতিশোধ গ্রহণকারী দমনকারী কাফির জালিমদের জালিমদের সকল জুলুম প্রতিশোধ দমনকারী এটা এটাও ভালো লাগে আল আল কাহার তারপর আল হাকাম বিচারপতি বিচারক এটাও ভালো লাগে তারপর আল আদল নিখুঁত আল্লাহ তালা নিখুঁত এটাও খুব ভালো লাগে তারপর হলো আল্লাহ তৈফ আল্লাহ তালা অমায়ক এটাও খুব ভালো লাগে আল খবির আল্লাহ তালা বান্দর সকল কিছু জানেন আল্লাহ তালা বান্দর সকল কিছু খবর রাখেন এই জিনিসটা খুব ভালো আল্লাহ এটাও ভালো লাগে আল খবির